ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সেবীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তাকে বীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সেবীর কোথা হারালো তোর বুকের হিম্মত মুখে নারায় তকবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর ওরে দালি দেরে কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় বীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় বীর আমার নদীর ব্যঙ্গ ছবি কেন উঠবে পত্রিকায় উমরের সেই হুঙ্কার কি আজ তোর বুকে নাই মিথ্যে নবীর দাবি আজ করবে কাদিয়ানি জং ধরেছে কি তোর প্রিয় শামশির খানি আমার নবীর ব্যঙ্গ ছবি কেন উঠবে পত্রিকায় ওমরের সেই হুঙ্কার কি আজ তোর বুকে নাই মিথ্যে নবীর দাবি আজ করবে কাদিয়ানি জং ধরেছে কি তোর প্রিয় শামশির খানি শ্রীগালের মতো কেন আজ তোর নত শির শ্রীগালের মতো কেন আজ তোর নত শির আকাশে বাতাসে ঘর জন তুলে বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকেরই হিম্মত মুখে নারায় তাকবীর আকাশে বাতাসে ঘর গর্জন তুলে বল নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর বল নারায় তকবীর সারা দুনিয়ায় মুসলিম যেথা সেথায় আগ্রাসন ছিন্ন ভিন্ন করে দিয়ে আন ইসলামী শাসন শুনরে আওয়াজ কান পেতে ওই বাজেছে দামামা রক্ত সাগরে পড়ে আছে তোর ভাইরা মামা সারা দুনিয়ায় মুসলিম যেথা সেথায় আগ্রাসন ছিন্ন ভিন্ন করে দিয়ে আন ইসলামী শাসন শোন রে আওয়াজ কান পেতে ওই বাজিছে দামামা রক্ত সাগরে পড়ে আছে তোর ভাইরা মামা পৃথিবীকে ফের জানিয়ে দে তুই আজবীর পৃথিবীকে ফের জানিয়ে দে তুই আজবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর ওরে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকের হিম্মত মুখে নারায় তকবীর ওলে খালি দালিদের কোথায় উপমা কোথায় লাখো লাখো সে বীর কোথা হারালো তোর বুকের হিম্মত মুখে নারায় তকবীর আকাশে বাতাসে গর্জন তুলে বল নারায় তকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর বল নারায় তাকবীর নারায় তাকবীর তাকবীর বল নারায় তাকবীর